টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم واذكروا الله كثيرا لعلكم تفلحون প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাহ আলহি সাল্লামের উপর আমরা ফাজাইলে আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে সলাতের পরে আমরা যেসব তাসবি তাহলিল পাঠ করি এ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে সাধারণত আল্লাহকে কি বলে ডাকি এখানে আমরা কি করি এ অংশটুকু আমরা যদি একটু জানি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে আল্লাহকে কিভাবে ডাকি বুঝতে পারলে আমরা এসব তাসবি বলার ব্যাপারে আগ্রহী হব আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি ডাকো সলাত আদায় করে আল্লাহকে ডাকা যায় বেশি বেশি আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকার জন্য সলাত আদায় করো এ কথা চূড়ান্ত যে সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম ঝিকির আজকারের সলাৎ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আমরা অবশ্য নমুনা স্বরূপ একটা সলাতের একটা অংশ দেখাতে পারি যে আমরা সলাতের মধ্যে আল্লাহকে কিভাবে ডাকি যেমন একটা লোক মারা গেছে আমরা তার জানাজা দেওয়ার জন্য অজু গোসুল দিয়ে কাফন টাফন দিয়ে রেডি করে যে আমরা যখন জানাজা দিই তখন প্রথমে আল্লাহ আকবর বলি তারপর আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়ি বিসমিল্লা বললো অন্য একটা সুরা পড়ি এরপরে আল্লাহ আকবর বলে দুরুদ পড়ি তারপরে আল্লাহ আকবর বলে আমরা ওই ব্যক্তির জন্য বলি আল্লাহ ফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ারাহমুহু তুমি তার প্রতি রহমত নাজেল করো অফেহি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও পশ্চেমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও লোহবিল মাই ও জল বারাদ আল্লাহ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করো যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অবদেলহু দারান খায়রান মিন আল্লাহ দুনিয়াতে যে তার বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও অহালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে তুমি সুন্দর পরিবার দাও অজাউজান খায়রান মিন জাওজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অদখেলহুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়েদ মিন আজাবিল কবর অমিন আজাবিন নার আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী দেখুন সলাদ যে আল্লাহকে ডাকার বড় মাধ্যম তার স্পষ্ট প্রমাণ আমরা সলাতে এইভাবেই আল্লাহকে নানানভাবে বলে থাকি এর পরে সালামের পরে যে আমরা তাসবি তাহালিল জিকির আজকার করি এ ব্যাপারে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব প্রাণপণে ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী হব যে আপনারা এগুলি ওই অনুযায়ী বলার পালন করার প্রাণপণে চেষ্টা করবেন দুনিয়া চিরদিন থাকবে না এ কথাই ঠিক মরণ একদিন চলেই আসবে এ কথাই ঠিক হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না অতএব আমাদের জন্য জরুরি কর্তব্য হবে শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই যেসব পাপ হয়েছে এ ব্যাপারে ক্ষমা ভিক্ষে চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাতের অন্ধকারে উঠে কাজ সলাত আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাওয়া চোখের পানি ঝরানো আল্লাহর নবী বলছেন যে ওই চক্ষু জাহান নামে যাবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যেই চক্ষুতে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই চক্ষু যেই চক্ষু পাহারা দেয় ওই চক্ষু জাহান নামে যাবে না যেই চক্ষু নারীকে দেখে নিচু হয়ে যায় আমরা সলাতের পরে তাসবি তাহলিল করে জিকির আজকার করে আমরা সেই জাহান্নাম থেকেই বাঁচতে চাই আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি রাসুলের সলাতের শেষ হওয়া জানি তিনি যখন সলাত শেষ করতেন তখন তিনি প্রথম শব্দ উল্লেখ করতেন আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সালামের পরে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই তাকবীর প্রথমে বলবো আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন যখন আল্লাহর নবী সালাম ফিরতেন তিনি বলতেন আল্লাহুম্মা আন্তা সালাম অমিনকা সালাম তাবারাক্তা ইয়াদাল জালাল ওয়াল হে প্রতিপালক তুমি শান্তি তোমার পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় তুমি মর্যাদার অধিকারী তুমি সম্মানের অধিকারী আয়েসারাজি আল্লাহ তালানহা বলেন আল্লাহর নবী সালামের পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বাক্যগুলি বলতেন সহবান রাজি আল্লাহ তালান বলেন এদা সাল্লামা যখনই আল্লাহর নবী সালাম ফিরতেন এস্তাক ফেরো সালাসান তিনি তিনবার আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন এ হাদিসটি মুসলিম শরীফে এইভাবে এসেছে তিনি সালাম ফিরার পরে বলতেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তারপরে তিনি বলতেন আল্লাহ সালাম অমিনকাসালাম জালাল ওয়ালিকরাম হে আল্লাহ তুমি শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে অবতীর্ণ হয় তুমি মঙ্গলময় তুমি মর্যাদার অধিকারী তুমি সম্মানের অধিকারী সাহবান রাজি আল্লাহ তালানহর বিবরণে বোঝা যায় যে সালাম ফিরার পরে এই তাসবিগুলির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে মগেরা ইবনে রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম যখন সালাম ফিরতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল আলা কুল্লি লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই তিনি একক প্রশংসা তার রাজত্ব তার সর্বশক্তির অধিকারী তিনি তারপরে আল্লাহর নবী বলতেন লামানিয়া মানাতা আল্লাহ তুমি যাকে দিবে তাকে ঠেকানোর কোনো মানুষ নেই তুমি যাকে দিবে না তাকে দেওয়ার মতো কোনো মানুষ নেই তোমার মোকাবেলায় মানুষের অর্থ সম্পদ কোনো কাজে আসতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই বাক্যের এখানে খুব গুরুত্বপূর্ণ তিনটি কথা বুঝতে পারছি তার প্রথম কথা বুঝতে পারছি আল্লাহ তালা যাকে কিছু দিতে চাইবেন এটা কেউ ঠেকাতে পারবে না এখান থেকে আমাদের জরুরি একটা এলম একটা জ্ঞান হওয়া উচিত যে অবশ্যই আমরা এটা মনে করব কেউ হিংসা করে কেউ বিদ্বেষ করে কোনো জিনিস ঠেকাতে পারবে না যেটা আল্লাহ আমাকে দিবেন ব্যবসা করে আমি যেটুকু পাবো আমার তাকদির আল্লাহ যেটুকু রেখেছেন সেটুকু আমি পাবো কেউ আমার বিরোধিতা করে আমার অর্থ সম্পদ ঠেকাতে পারবে না কেউ আমার বিরুদ্ধে কৌশল করে আমার বিদ্যার ক্ষতি করতে পারবে না আপনার বিদ্যার ক্ষতি করতে পারবে না কেউ কৌশল অবলম্বন করে আপনার ছেলে মেয়ের আপনার অর্থ সম্পদের ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে যা দিবেন আপনি তা নিশ্চিত পাবেন এটুকু আপনি বিশ্বাস রাখুন এই জন্য আল্লাহর নবী বলছেন যে মানুষ বুঝে না ইন্নার রিস্কা এতলবুল নাস কামা এতলবুল আচাল মানুষের রুজি মানুষকে খুঁজে যেমনভাবে মরণ মানুষকে খুঁজে সম্মানিত দর্শক মণ্ডলী মরণ কাউকে ফেল করেছে এটা কি আমরা জানি কোনো মানুষ মরেনি এমনিতেই থেকে গেছে এটা কি ঘটেছে পৃথিবীতে ঘটেনি মরণ যেমন কাউকে ফেল করে না মরণ যেমন নিশ্চিত মানুষের জন্য আল্লাহ তালা যে রুজি নির্ধারণ করেছেন সে ভোগ করবেই নিশ্চিত যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই কথাটির আরো গুরুত্বপূর্ণ দু একটি আলোচনা করব ইনশাল্লাহ আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকবেন আমরা বিরতির পরে এ বিষয়ে তথ্যবহল গুরুত্বপূর্ণ আলোচনা রাখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম আল্লাহ তালা যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন রুজি সেটুকু কেউ ঠেকাতে পারবে না আমরা দেখতে পাই অনেক মানুষ মরার সময় বেশি বেশি খায় কেন জানেন তার বয়স শেষ হয়ে গেছে কিন্তু রুজি শেষ হয়নি তার জন্য আল্লাহ তালা যে রুজি নির্ধারণ করেছেন সে রুজি সে ভক্ষণ করবেই সে রুজি রেখে দুনিয়াতে থেকে যাবে না আমরা অনেককে দেখি অনেক মানুষ মরার সময় খায় না দুই মাস পার হয়ে যায় তিন মাস পার হয়ে যায় চার মাস পার হয়ে যায় শুধুমাত্র একটু তরল কিছু খায় একটু দুধ খেলো বা একটু ফলের রস খেলো এইভাবে তার মাস মাস পার হয়ে যায় কেন জানেন বিষয়টি রূপ যে তার হায়াত বাকি আছে কিন্তু রুজি শেষ হয়ে গেছে রুজি যেটুকু তার নামে বরাদ্দ হয়েছে তার চেয়ে বেশি হবে না এই কথাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহ প্রতিপালক তুমি যেটুকু দিবে সেটুকুকে বন্ধ করতে পারবে না ওয়ালা লিমা মানাতা আর তুমি যেটুকু দিবে না সেটুকু কেউ দিতে পারবে না পৃথিবীর কোন মানুষ তোমার নির্ধারিত কিছুকে উপেক্ষা করে কিছু করতে পারে না প্রতিপালক তোমার মোকাবেলায় মানুষের কোন সম্পদ কাজ করবে না এই জন্যই আমরা তাসবি তাহালিল করে তোমাকে সন্তুষ্ট করতে চাই আমরা জিকির আজকার করে তোমাকে সন্তুষ্ট করতে চাই সাদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই বাক্যগুলি বলতেন সাদ রাজিয়াল্লাহ তালানো তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখিয়ে দিতেন আল্লাহর নবী সালামের পরে বলতেন আল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে বেহিরুতা হতে বাঁচতে চাচ্ছি ওয়াউজবে কামিনাল বখল তোমার নিকটে কৃপণতা হতে বাঁচতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী এখানে একটু কথা কৃপণতা কি জিনিস কৃপণতা থেকে আল্লাহর নবী কেন বাঁচতে চাইলেন জাহান্নামে যাওয়ার তিনটে কাজ তিনটে কাজে মানুষের জাহান নাম হয় তার একটা হচ্ছে সহন মোতাউন ওই কৃপণতা যেটাকে মেনে নেওয়া হয় একটা মানুষ দশ টাকা সাহায্য চাইল আমার দেওয়ার ইচ্ছে হলো তারপর দিলাম না এ হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া যারা কৃপণতা তাকে মেনে নিবে তাদের জন্য জাহান নাম কৃপণ ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে দিবেন না এই জন্যই আল্লাহর নবী কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন তিনি বলছেন মিনাল বখলে প্রতিপালক আমি তোমার নিকটে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো ও অউজুবে কামিন আরজালিল ওমর প্রতিপালক ওই বয়স দিও না যেই বয়সে অচল হয়ে যাব অথর্ব অকেজ বয়স থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি এই বয়স তুমি দিও না প্রতিপালক অউজুবে কামিন ফেতনাতি দুনিয়া ও আজাবিল কাবর তোমার নিকটে দুনিয়ার সর্ব ধরনের ফেতনা হতে বিপদ থেকে বাঁচতে চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি প্রতিপালক তুমি কবরের শাস্তি থেকে আমাদের রক্ষা করো তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও আব্দুল ইবনে জোবায় রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সালামের পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা ইল্লাল্লাহ ওয়ালা ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমরা একমাত্র তারই ইবাদত করি লাহুল মুলক রাজত্ব তার ওলাহুল হামদ প্রশংসা তার ওলাহু সানাউল হাসান উপযুক্ত সুন্দর প্রশংসা তার ওয়ালা না বোধ ইল্লা ইয়েহু একমাত্র আমরা তারই এবাদত করি লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওয়ালাউ কারেহাল কাফিরুন আমরা এক নিষ্ঠ হয়ে এক মুখী হয়ে আল্লাহ তালার এবাদত করছি মুশরেকেরা অসন্তুষ্ট হলেও মুশরেকেরা মন খারাপ করলেও সম্মানিত দর্শক মণ্ডলী ওকবাইবনা আমের রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাখিব নিরাশা হবে না সেই ব্যক্তি যে ব্যক্তি বলবে দোবরা করলে সলাতিন মাকতুবা ফরজ সলাতের পরে ৩৩ বার সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কেউ যদি তেত্রিশ তেত্রিশ বার বলে তাহলে তার নিরাশার কিছু নেই অবশ্য অনেক বর্ণনা রয়েছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এই বাক্যগুলি যদি সালামের পরে বলে তাহলে ও যা চাচ্ছে তা পাবে ইহকালে ও পরকালে সে কিছু পাওয়ার ব্যাপারে নিরাশা হবে না আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি সালামের পরে ৩৩ বার সুবহান আল্লাহ বলে ৩৩ বার আলহামদুলিল্লাহ বলে ৩৩ বার আল্লাহ আকবর বলে তারপরে বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুলকো ওয়ালাহুল হামদ ওয়াহু আলা কুল্লি শাইন কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি এই কালেমাটা যদি পড়ে আল্লাহর নবী বলছেন যে তার যত পাপ রয়েছে অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে তার অতীতের পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয় তবুও ক্ষমা করে দেওয়া হবে আমরা সালামের পরে এই তাসবি বলা থেকে কখনো বিরত থাকব না যে কোনো মূল্যে আমরা সালামের পরে এই তাসবি বলার প্রাণপণে চেষ্টা করব। এটা যেন আমাদের জীবনে ভুলের মধ্যে না পড়ে যায় যে কোনো মূল্যে আমরা এই তাসবি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ু দোয়ায় আসমা আল্লাহ নবী সবচেয়ে কোন দোয়া কোন সময়ের দোয়া বেশি বেশি কবুল হয় কোন সময়ে দোয়া করলে আল্লাহ তালা বেশি কবুল করবেন তখন আল্লাহ রসুল বললেন যে জৌফাল্লাইল আখের ওবাদা মকতুবা রাতের শেষে মানুষ যে দোয়া প্রার্থনা করবে সেটা কবুল করা হবে আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতে উঠে কোনো ব্যক্তি যদি রাতে জাগে রাতে জেগে এস আল্লাহ আল্লাহর নিকটে কিছু চায় আল্লাহ তালা তাকে তা প্রদান করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অবশ্যই রাতে একটা সময় রয়েছে যে কোনো মানুষ আল্লাহর নিকটে ওই সময়ে যদি কিছু চায় এস আলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া অমরিল আখেরা ইহকালের যে কোনো করলেন অথবা পরকালের যে কোনো করলেন মানুষ যদি রাতের ওই সময়ে এটা চায় তাহলে আল্লাহ তাকে প্রদান করবেন আল্লাহর নবী বলছেন যে রাতের শেষ সময়ে দোয়া প্রার্থনা কবুল হয় সেটাই হচ্ছে এটা আমরা অনুমান করতে পারি একটার পরে দুইটার পরে তিনটার পরে ফজর আজান পর্যন্ত এই সময়ে উঠে একটু অজু করে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে কিছু চেয়ে নিব আল্লাহর নবী বলছেন যে রাতের শেষে মানুষ যা চায় আল্লাহ তা কবুল করেন এমনিতে আমরা জানি আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন মায়াদুনি ফাস্তা জীব আলাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস উলনি ফা কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মায়াস তাক ফেরুনি ফাগ ফেরালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব এই জন্য আল্লাহর নবী বললেন যে আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে এইভাবে বলতে থাকেন সেটাই হলো এটা এরপরে তিনি বললেন যে বাদা সলাতিল মকতুবা ফরজ সলাতের পরে সম্মানিত দর্শক মন্ডলী ফরজ সলাতের পরে আমাদের অনেক কিছু বলার আছে অনেক কিছু চাওয়ার আছে অনেক কিছু তাসবি তাহালিলের আছে আমরা যেগুলো দোয়া মুখস্থ আছে এছাড়াও তো এ হাদিসের ভিত্তিতে বলতে পারি রব্বি ইন্নি জলম তো নফসি ফাঁক ফেরেলি প্রতিপালক অন্যায় করেছি তুমি মাফ করো নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি মাফ করো রব্বিক ফির ফিরুয়ারাহাম ওয়ান্তা খায়রুর রাহমিন প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি মাফ করো আন্নি মাস্তানিয়া জুর্র ওয়ান্তা রাহমুর রাহমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমরা যদি এই বাক্যগুলো বলি ফরজ সলাতের পরে তাহলে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহর নবী বলছেন যে দুইটা সময়ে বেশি এবাদাত কবুল হয় তার একটা সময় হচ্ছে ফরজ সলাতের পরে ওকবাইবিন আমের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি ফরজ সলাতের পরে সুরা ফালাক এবং সুরা নাস পড়বে আল্লাহর নবী ফরজ সলাতের পরে সুরা ফালাক এবং সুরা নাস পড়তেন আমাদের যেন অভ্যাসের মধ্যে চলে আসে যে সালামের পরে আমরা যেসব তাসবি তাহলিল পাঠ করব তার একটি গুরুত্বপূর্ণ তাসবি তাহলিল হবে সুরা ফালাক এবং সুরা নাস এখানে অনেক সমস্যা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হয়েছে যেটা মানুষের জন্য জরুরি যে বিষয়ে মানুষের জরুরি যে আল্লাহর নিকটে পেশ করবে সম্মানিত দর্শক মন্ডলী অবশ্যই আমরা সালামের পরে সুরা নাস ফালাক পড়ব আলী রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ল তাহলে জান্নাতে যাবে নিশ্চিত ইনশাল্লাহ যাচ্ছে না কেন মরেনি সেই জন্য মরলেই যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের জন্য জরুরি আমরা আয়াতুল কুরসি মুখস্থ করে নিব এবং ফরজ সলাতের পরে বলবো সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে যেই হাদিসে বলা হয়েছে যে যে কোনো সলাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে এবং তার আশেপাশে যা কিছু রয়েছে সবাই নিরাপদে থাকবে এই হাদিসটি নিতান্তই অগ্রহণীয় তবে যে হাদিসে বলা হয়েছে যে ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে ফরজ সলাতের পরে তাহলে ও মরলেই জান্নাতে যাবে এ হাদিস সহি এ মর্মে আমাদের অবগতিতে থাকা ভালো হবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা চাচ্ছি সালামের পরে এসব তাসবি তাহালিল পড়ব বিশেষভাবে আয়াতুল কুরসি পড়ব ইনশা আল্লাহ আল্লাহর নবী বলেছেন আমরা পড়ে যদি মারা যাই জান্নাত লাভ করব প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার দরবারে আমরা আশাধারী তুমি আমাদেরকে এইভাবে ইবাদত করে কবুল করো যাতে করে তোমার দয়ের ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি এ দাবি এ দেওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানাক আল্লাহ আহমদিকা আসাদ আল্লাহ আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবানা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা